শ্রোতা বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল আলোড়নের এবারের আয়োজন রংধনু এতে যারা কণ্ঠ দিয়েছেন এইচ এম ফাইজুল ইসলাম আল আমিন জিহাদি হাবিবুল্লাহ ওয়াহাব হুমায়ুন কবির জিহাদি মুসলিম উদ্দিন রাকিবুল ইসলাম নিয়াজ হাসান ফুয়াদ মামুন মিসবা মফিদুল ইসলাম ও আব্দুল কুদ্দুস শিশুশিল্পী বিনিয়ামিন মহিউদ্দিন আনসারি ফজলে রাব্বি মাহফুজুল ইসলাম ও মাহবুবুর রহমান কথা ও সুর করেছেন এইচ এম ফাইজুল ইসলাম আল আমিন জিহাদি হাবিবুল্লাহ ওয়াহাব রাকিবুল ইসলাম মামুন মিসবা মফিদুল ইসলাম মোহাম্মদ আতাউল্লাহ ও জুবায়ের আহমদ সাকি ব্যবস্থাপনায় H M Al Amin media পরিচালনায় আব্দুল ওয়াহিদ মাছি প্রযোজনা ও পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়ন তিরিশ বাই এক বি মিরহাজিরবাগ সপ্তমতলা শ্যামপুর ঢাকা শব্দগ্রহণ শহীদুল্লাহ শাকিল রিদম প্লাস ঊনপঞ্চাশ বাই এক পুরোনা পল্টন লাইন ঢাকা ফেসবুকে আলোড়নের সাথে কানেক্টেড থাকতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash A L O R O N S G এই ঠিকানায় আর ধারাবর্ণনায় ছিলাম আমি জুবায়ের আহমদ সাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো অ্যালবামে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ